আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলহি ওয়াসাবিহি ওমান আলা আম্মাবাদ প্রিয় দর্শক আপনাদের সকলকে মহান আল্লাহ সুবহান ওয়া তালা শেখানো গ্রিটিংসের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের প্রত্যেকের জন্য মহান আল্লাহ সুবহানুমাতালার কাছে দোয়া প্রার্থনা করছি যে আল্লাহ সুবহানুমাতালা আমাদের সকলকে যাতে পরিপূর্ণভাবে দিন বোঝার তৌফিক দান করেন আল্লাহ সুবহানুমাতালা যাতে আমাদেরকে আমাদের পরিবারগুলো যেভাবে তিনি চেয়েছেন তিনি চাচ্ছেন তার রাসুল সাল্লাহ আমাদেরকে শিখিয়েছেন সেভাবে আমাদের পরিবারগুলোকে গঠন বিশেষ করে আমাদের পরবর্তী সোনালী প্রজন্ম যারা আমাদের সন্তান আমাদের কলিজার টুকরা তাদেরকে যাতে দিন এবং ইসলামের যে দিক নির্দেশনা রয়েছে সেভাবে তাদেরকে আমরা লালন পালন করতে পারি সেই তৌফিক আল্লাহ সুফহানুমাতাল আমাদেরকে দান করেন আমরা গত কয়েকটি পর্ব ধরে আলোচনা করছিলাম যে আমাদের শিশুদের যদি বুদ্ধিবৃত্তিক জ্ঞানগত মেধাগত বিকাশ এবং উৎকর্ষ আমরা নিশ্চিত করতে চাই তাহলে আমাদের করণীয় কি সেক্ষেত্রে আমরা প্রথমত আমরা আটটি মূলনীতির কথা বলেছি আমরা দুটো মূলনীতি নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি প্রথম বিষয়টি আমরা ছিল আমরা বলেছি যে শিশুদেরকে আমরা তাদেরকে যে যখন শিক্ষা প্রদান করব তখন এটা এক গুরুত্ব নিয়ে আমাদেরকে শেখাতে হবে যে আমরা শিশুদেরকে জ্ঞান দিচ্ছি তাদেরকে জ্ঞান অর্জন করাচ্ছি ছোট বেলায় তাদেরকে আমরা জ্ঞান অর্জনে তাদেরকে আমরা ব্রত করে দিচ্ছি কারণ আমরা সে কথা বলেছি যে ছোট কালে বা ছোটবেলায় তাদের কম অল্প বয়স থাকতে যখন তাদেরকে শেখানো হয় তখন সেটি পাথরে খোদাই করে রাখার মতো আর দুই নম্বর হচ্ছে এটি তার জীবনের পরবর্তী গতিকে নির্ধারণ করে দেয় তার পরবর্তী প্রপেন্সিটি তার প্রবণতা ঝোঁক কি হবে কোন দিকে সে যাবে কোন দিক দিক নির্দেশনায় সে চলবে এটি সবই কিন্তু নির্ধারণ করে দেয় ছোটকালে বাল্যবেলায় সে কি শিক্ষা অর্জন করেছে সে কি দৃষ্টিভঙ্গি পেয়েছে আমরা এই বিষয়টি বলার পর সেখানে অনেকগুলো রেফারেন্স আপনাদের কাছে উল্লেখ করেছিলাম যে কেন সেটি করতে হবে দু নম্বর আমরা যে মূলনীতিটি আলোচনা করেছি সেই মূলনীতিটি ছিল এরকম যে শিশুদেরকে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে তাদেরকে কোরআনের বিভিন্ন অংশগুলো তাদেরকে মুখস্থ করানো কোরআনের সুরা কিছু মৌলিক সরা তাদেরকে মুখস্থ করানো এবং কিছু হাদিস তাদেরকে মুখস্থ করানো আমরা বলেছিলাম যে কমপক্ষে তিরিশতম পারা যেটা জুজা আম্মা আম্মা পারা যেটা এই আম্মা পারাটা তাদেরকে কমপক্ষে মুখস্থ করিয়ে দেয়া বা সেখানকার অধিকাংশ সুরাগুলো তাদেরকে মুখস্থ করিয়ে দেয়া এবং আরও গুরুত্বপূর্ণ কিছু সুরা রয়েছে যে সুরাগুলো খুবই বিখ্যাত এবং আমরা বিভিন্ন সময় অজিফা হিসেবে যেগুলো তেলাওয়াত করে থাকি সেই সকল সুরাগুলো তাদেরকে মুখস্থ করিয়ে দেয়া সেগুলির সাথে তাদেরকে পরিচিত করিয়ে দেয়া কোরআনের সাথে যদি আমরা আমাদের শিশুদেরকে পরিচয় করিয়ে দিতে পারি তাহলে কোরআন তাদের পরবর্তী পথ তৈরি করে দেবে এবং এই জন্য আমরা বলে থাকি যে আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন তাহলে আপনার সন্তান এই কোরআন শিক্ষার কারণেই পরবর্তীতে সে আপনার প্রতি কি দায়িত্ব তার নিজের প্রতি তার কী দায়িত্ব সমাজের প্রতি তার কী দায়িত্ব তার রবের প্রতি তার কী দায়িত্ব এগুলো সে কিন্তু নিজেই বুঝে নেবে অতএব teach your children the Quran they will learn everything by themselves তখন সেখানে আপনার এই কোরআন ছায়াই তাদেরকে প্রোটেকশন প্রদান করবে আমরা আধুনিক কালে যে সমস্যা দেখছি বিশেষ করে শিশুদেরকে এবং কিশোরদেরকে যুবকদেরকে যুবতীদেরকে লক্ষ্য কেন্দ্র করে এগুলো সব কিছু থেকে কিন্তু অ্যান্টিসেপ্টিকের মতো টনিকের মতো কাজ করবে যদি আমরা তাদেরকে কোরআন শিক্ষা দিতে পারি দু নম্বরে আমরা বলেছি তাদেরকে হাদিস শেখাতে হবে এবং হাদিস এর কিছু অংশ তাদেরকে কমপক্ষে শিখিয়ে দেয়া এবং এখানে আমরা ইমাম নবীর চল্লিশটি হাদিস অথবা ছোট ছোট বিখ্যাত ছোট ছোট অনেকগুলো হাদিস রয়েছে সেই হাদিসগুলো তাদেরকে শিখিয়ে দেয়া দৈনন্দিন দোয়া যেগুলো রয়েছে এই হাদিসের মাধ্যমে দোয়াগুলো তাদেরকে শিখিয়ে দেয়া যাতে এগুলো তাদের মধ্যে প্রভাব ফেলে রাসুল্লাহ সাল্লাহ আলী আসলাম ভালোবাসা তাদের অন্তরে প্রথম থেকেই তৈরি করে দিতে হবে যেরকম ভালোবাসা আমরা দেখেছি যে সাহাবেক আমরা দিয়ে আল্লাহ তালা আনহুম তাদের সন্তানদের মধ্যে তৈরি করে দিয়েছেন ইভেন আমরা কথা বলেছি যে হাসান রদি আল্লাহ تعالى عنه তিনি তার সন্তানদেরকে তার নানা সম্পর্কে অর্থাৎ রাসুল্লা সুসাল্লাম সম্পর্কে গল্প করতেন আলোচনা করতেন তার জীবনী তাদের সামনে আলোচনা করতেন সাহেব নাবি ওকাসদি আল্লাহ তালাহ নাতি তিনি বলছেন যে আমাদের বাবা আমাদেরকে নিয়ে রাসুল আসলামের সিরা আলোচনা করতেন মাগাজি আলোচনা করতেন এবং আমাদেরকে কোরআন যেভাবে শেখাতেন তেমনিভাবে আমাদেরকে রাসুল আসলামের সিরা গুলো বা তার জীবনী শেখাতেন এভাবে রাসুল ইসলামের ভালোবাসা মানুষের মাঝে শিশুদের মাঝে তৈরি করে দেয়া শিশুদেরকে রাসুলের প্রতি আর রাসুলের সাথে পরিচিত করিয়ে দেয়া যাতে রাসুলের আদর্শে তাদের কাছে একমাত্র আদর্শ বা সর্বোত্তম আদর্শ হিসেবে পরবর্তীতে পরবর্তীতে তারা গ্রহণ করে কারণ আমরা এখানে বিভিন্ন idol these idol that idol এই আদর্শ সেই আদর্শ এই মডেল সেই মডেল এই ইত্যাদির প্রচার এবং প্রপাগান্ডায় আমরা তো এমন একটি পরিস্থিতি আছি যে আমাদের শিশুরা বুঝতেই পারে না যে কাকে তারা আদর্শ হিসেবে গ্রহণ করবে তা কাকে তারা মডেল হিসেবে গ্রহণ করবে এই জন্য তারা মডেল হিসেবে গ্রহণ করছে হয়তোবা এমন কোনো ব্যক্তিকে যার গোটা জীবন যার গোটা অস্তিত্ব জুড়ে রয়েছে পাপ অপরাধ প্রবণতা পাপাচার মিথ্যাচার অথবা ধোকাবাজি রয়েছে সেখানে শয়তানের সাথে বন্ধুত্ব এই সকল ব্যক্তিদেরকে আমরা গ্রহণ করছি আমাদের মডেল হিসেবে সেজন্য শিশুদের কাছে রাসুল্লাহ সাল্লামকে যদি মডেল হিসেবে উপস্থাপন করতে হয় তাহলে will have to teach them the হাদিস অব দ্য প্রফেট সাল্লাহ সাল্লাম make them memorize some important হাদিস অব দ্য প্রফেট সাল্লাম এখানে আমরা ইবনে সিনা রাহেমহল্লা তার কিছু কথা বলেছি আমরা কিছু দৃষ্টান্ত উপস্থাপন করেছি আপনাদের সামনে যে কিভাবে সালফেস আলিহিন তারা বাল্যবেলায় তারা হাদিস মুখস্থ করেছে ইমাম বখারির আমরা কয়েকটি দৃষ্টান্ত আপনার সামনে উল্লেখ করেছিলাম এছাড়া ইমাম মালিক রাহিমুল্লাহ ইমা আহমেদ ইবনে ইমা আবু হানিফ ইমাম Shafi all of them all of the scholar সকল স্কলাররা তারা কিন্তু কোরআন এর পাশাপাশি তারা হাদিস মুখস্থ করতেন এবং সিগনিফিক্যান্ট নাম্বার অফ হাদিস তারা মুখস্থ করতেন তাদের বাল্যকালেই অন্যদিকে আমরা এ তো আমরা ছেলেদের কথা বলছি মেয়েদের ব্যাপারে ঠিক একই ঘটনা আমরা আয়সাদি আল্লাহ তালান হারাসুসলাম যখন ইন্তেকাল করেন তখনও তার বয়স মাত্র আঠারো কিন্তু তার আগেই তিনি রসুলাম থেকে হাজার হাজার হাদিস তিনি মুখস্থ করেছেন আয়সা রদি আল্লাহ তালা মুখস্থ করেছেন উম্মে সালাম রদি আল্লাহ তালা মুখস্থ করেছেন আমরা দেখি যে এইভাবে যেমন ইবনে হাজার আসকান রাহেমাহুল্লাহ তার বোন তার বোন তিনিও সিত্তর রাকাব তিনিও বহু হাদিস মুখস্থ করেছেন ইমাম মালিক রাহেমুল্লাহ তার কন্যা ইমাম মালিক রাদি রাহেমাহুল্লার মুআত্তাকে তিনি মুখস্থ করেছেন এই বিষয়ে আমরা আগে আলোচনা করেছি যে মুআত্তা তিনি যখন পড়াতেন ইমাম মালিক রাহেমহুল্লাহ তখন যখন তার ছাত্ররা ছাত্রীরা তার সামনে যখন পাঠ করত তাকে শোনাতো এবং মালিক হয়তোবা তিনি অন্য কোনো ক্ষেত্রে অন্য মনস্ক ছিলেন তখন তার মেয়ে দরজার ওপারে বসে থাকতো এবং তিনিও শুনতেন যখন কেউ ভুল করতো তখন তিনি দরজায় টোকা দিতেন তার বাবাকে সাবধান করে দিতেন একটু তার বাবাকে তিনি স্মরণ করিয়ে দিতেন যে এই শিক্ষার্থী তিনি ভুল করছেন এভাবে আমরা নারীদের বিষয়ে আরো অনেক বিষয়ে আলোচনা করতে পারি সেই সময় আমাদের এই এই জায়গা আমাদের সে আলোচনার বিষয় নেই সেজন্য আমরা এখানে সে আলোচনা করছি না আমরা অন্য কোনো পর্বে বা অন্য কোনো আলোচনা সিরিজ ডিসকাশনে সেখানে আমরা নারীদের জ্ঞান অর্জনে তাদের ভূমিকা এবং সন্তানদের প্রতিপালনে অথবা আমরা যে স্কলার তৈরির কথা বলছি সেই স্কলার তৈরি করার ক্ষেত্রে নারীদের ভূমিকা কি সে বিষয়টি ইনশাল্লাহ আমরা আরও একটি সিরিজ ডিসকাশনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা এখানে আরও অনেক শিশুদের কথা বলছিলাম আপনাদেরকে যে শিশুরা তারা ছোটবেলায় তারা কোরআন এবং হাদিস মুখস্থ করেছে আমরা অবশ্য আমাদের এই সিরিজ ডিসকাশনের শেষের দিকে গিয়ে কিছু এমন কিছু শিশুদের মানে যারা পরবর্তী ইসলামী স্কলার হিসেবে পরিচিত হয়েছে তাদেরকে আমরা স্কলার হিসেবে জানি কিন্তু তাদের শিশুকালটি কিভাবে কেটেছে তারা সোনালী শিশুতে কিভাবে পরিণত হয়েছে সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব তো আজকে আমরা তৃতীয় যে মূলনীতিটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই সেই তৃতীয় মূলনীতি হচ্ছে এটা খুবই খুবই খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন যে এটি এতটা গুরুত্বপূর্ণ যে এটিকে অবহেলা আমরা করছি এবং সে কারণে আমরা এত ডিজাস্টারের মুখোমুখি হচ্ছে তা হচ্ছে ইখতিয়ারুল মুদারিস আল সোয়ালেহ ওয়াল মুদারিস আসোয়ালেহা লিতফলি যে আমাদের স্টুডেন্ট আমাদের শিক্ষার্থীদের জন্য বা আমাদের শিশুদের জন্য আমরা শিক্ষক বা শিক্ষিকা যাদেরকে চুজ করব তারা যাতে সলেহ সলেহ মানে হচ্ছে ন্যাক্কার সৎকর্মশীল সৎকর্মশীলা যাতে হয় এবং ওয়াল মাদ্রাসা আলেহা এমন শিক্ষা প্রতিষ্ঠান তাদের জন্য নির্বাচন করতে হবে যেই শিক্ষা প্রতিষ্ঠানটিও এরকম একটা ন্যায় ভিত্তিক সততা ভিত্তিক এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটি সৎ কর্মশীল কর্মশীলতার উপর ভিত্তিশীল আমরা সেটি বিস্তারিত আলোচনা পরে অবশ্য করছি আমরা সালফে সালেহীন রাহেমাহুমুল্লাহ তাদেরকে দেখি যে তাদের সন্তানদের জন্য শিশুদের জন্য তারা শিক্ষক বা শিক্ষার্থী নির্বা শিক্ষক অথবা শিক্ষিকা নির্বাচনের ক্ষেত্রে তারা ছিলেন খুবই সেন্সিটিভ তারা ছিলেন খুবই খুবই সাগাসিয়াস অ্যান্ড ইন্টেলিজেন্ট অর্থাৎ তারা ওয়াইজলি অ্যান্ড ইন্টেলিজেন্টলি তারা তাদের সন্তানদের জন্য শিক্ষক বা শিক্ষিকা তারা নির্বাচন করতেন কারণ মনে রাখতে হবে যে শিক্ষক বা শিক্ষিকার তাদের আদর্শই প্রতিফলিত হয় শিক্ষা শিক্ষার্থীদের মাঝে শিক্ষক শিক্ষিকার আদর্শ প্রতিফলিত হয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষার্থীরা দেখেন যে শিক্ষকরা কি বলেন কিভাবে বলেন কোন স্টাইলে বলেন কিভাবে তার উচ্চারণ করছেন কিভাবে তারা জীবনযাপন করছেন কিভাবে তারা কথা বলছেন ইভেন কিভাবে তারা আচরণ করছেন all of this are role model and all of this have huge impact on the psychology on the character of the of the children চিলড্রেনদের শিশুদের মাঝে এগুলো কিন্তু ব্যাপক প্রভাব তৈরি করে তাদের মাঝ তাদের মেধায় তাদের বুদ্ধিতে তাদের চিন্তা চেতনায় তাদের কথায় তাদের প্রবণতায় সব কিছুতে কিন্তু এগুলোর প্রভাব ফেলে এই জন্য আমরা দেখি যে ভালো শিক্ষকের বা নেককার শিক্ষকের শিক্ষার্থীরা তারাও কিন্তু ওইরকম রকম সৎ ভালো নেককার হয় এবং খারাপ শিক্ষক নাস্তিক অথবা অথবা কাফের বা মুশরিক অথবা ধুরন্ধর দুর্নীতিবাজ এরকম শিক্ষক শিক্ষকের বা শিক্ষিকার শিক্ষার্থী যারা তাদের স্টুডেন্ট যারা তাদের ক্যারেক্টারও কিন্তু তার প্রতিফলন ঘটে আমাদের দেশে এবং বাইরে আমাদের কাছে এরকম হাজারো হাজারো ভুরি ভুরি দৃষ্টান্ত আমাদের কাছে আছে আপনাদের এগুলো জানার কথা তো এই বিষয়ে এই জন্য আমরা বললাম যে শিক্ষার্থীরা শিক্ষক বা শিক্ষিকাদেরকে তারা তাদের আয়না বা প্রতিবিম্ব হিসেবে তারা মনে করে মনে করে যে আমরা আমাদের শিক্ষকদেরকে আমরা যা করতে দেখছি আমরাও তাই করবো সেটাই তারা মডেল মনে করে আপনি দেখবেন যে আমাদের সন্তানরাও কখনো কখনো আমরা যদি তাদেরকে কোনো কিছু বলি তারা জানে যে we are intelligent and we are more knowledgeable than others but still যদি আমরা তাদেরকে কোনো কিছু বলি তখন তারা বলে যে না আমার শিক্ষক অথবা শিক্ষিকা বা স্যার বা ম্যাম তিনি তো কথা বলেছেন অতএব তিনি যা বলেছেন সেটিকে তারা মনে করছে যে সেটি more accurate and more informant important than what we say এই প্রবণতা কিন্তু শিশুদের মাঝে থাকে অতএব এই জন্য বলছি যে আপনি কার জন্যে কাকে আপনি আপনার সন্তানদের জন্যে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে নির্বাচন করছেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটি কিন্তু দেখার বিষয় রয়েছে এই জন্য ইবনে সেরিন রাহেমহল্লা তার কাছে তিনি একবার আলোচনা করছিলেন দুজন লোক তার কাছে আসলো এবং এসে বলল যে আমরা একটু আপনার সাথে একটু আলোচনা করতে চাই তখন তিনি বলেন যে না এখানে কোনো আলোচনা করতে তোমাদেরকে দেয়া হবে না তখন তারা বলেন যে না আপনার সামনে দুটো কোরআন আয়াত তেলাওত করতে চাই শুধু অনেক লোক বসা ইবনে সেন বলেন যে না তোমাদেরকে কোরআন আয়াত তেলাওত করতেও এখানে সুযোগ দেওয়া হবে না তখন তারা বসতে চাইল তিনি তাদেরকে বসতেও দিলেন না তারা তখন সেখান থেকে তিনি তাদেরকে তাড়িয়ে দিলেন কিছুক্ষণ পর যখন ইবনে সেন তার আলোচনা শেষ করেন তখন প্রশ্ন উত্তর সেশনে কোনো একজন দাঁড়িয়ে হয়তো বা বললেন যে ইয়া শেখ আপনি এদেরকে একটু আপনি এরা তো কোরআন তেলত করতে চেয়েছে আপনি একটু কোরআন তেলত করতে দিলে কি হতো অন্য কিছু না হয় না দিলেন একটু কোরআন তেলত করতে দিতেন তখন ইবনে সেরিন রাহিমুল্লাহ তিনি বলেছেন যে আমি তাদেরকে কোরআন তেলত করতে দিইনি এই জন্যে কারণ কোরআন তেলত করে তারা হতে পারে যে কোরআনের ওই আয়াতগুলোকে সামনে রেখে এমন কোন কথা বলে ফেলবে যে কথাটি সত্য নয় যেটি সহি নয় যেটি শুদ্ধ নয় বিশুদ্ধ নয় এটি একটা ভুল বা মিথ্যা অথবা এটি একটি বানোয়াট কথা কিন্তু এটি যখন বলবে তখন তোমাদের অন্তরে এর একটি প্রভাব থেকে যাবে তোমরা এটা নিয়ে চিন্তা করবে এটা একটা কুপ্রভাব শয়তান এটা তোমাদের অন্তে অন্তর সমূহে এটিকে এটিকে স্থাপিত করে দেয়ার প্রচেষ্টা চালাবে আমি তোমাদের অন্তরগুলোকে কলুষিত করতে দিই তোমাদের ব্রেনকে তোমাদের রিসিপ তোমাদের এই যে এই যে রিজার্ভারকে আমি কোনোভাবে কলুষিত করতে দিই এই জন্যে I have not let them to say even to recite the verse of the holy Quran in front of them কারণ maybe that they will get the chance they will make it as a privilege to miss explain the Quran এই হচ্ছে প্রিয় দর্শক আসাল ফেসাল হেন তাদের দৃষ্টিভঙ্গি ইভেন ইমাম মালিক রাহিমুল্লাহ তিনি বলছেন যে দিন হচ্ছে এটি হচ্ছে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমানত এই যে দিন মানে আলেম আলেম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এটা আমানত এবং এটাই হচ্ছে আমাদের দিন আল্লাহ এলমু দিনুন যে আল্লাহ আলম আলেমটা হচ্ছে দিন এটি দিন অংশ অতএব আমরা ফালিয়াংজুর আহাদুহুম মিম্মাই আহুদিন যে তোমাদের কে কার কাছ থেকে তোমরা তোমাদের দিন অর্থাৎ এই যে আইলেম তোমরা গ্রহণ করছো এটা তোমাদের ভালো করে দেখা দরকার এই জন্যে আমরা কার কাছ থেকে আসলে দিন নিচ্ছি দিন মানে হচ্ছে আইলেম অর্জন করছি সেটি অতি অতি গুরুত্বপূর্ণ দিন বা জ্ঞান অর্জন করার চেয়ে এই জন্য মারিক আনাসদি তালানহু তিনি বলছেন যে তিনি লাউখাজুল আর চার ব্যক্তির কাছ থেকে জ্ঞান অর্জন করা যাবে না মানে জ্ঞান যাদের কাছ থেকে আপনি অর্জন করতে চান তাদের মধ্যে কি কি গুণাবলী থাকতে হবে তিনি বলেন যে চার ব্যক্তির কাছ থেকে জ্ঞান অর্জন করা যাবে না ওই ওখাজু মিম্মান সিওয়াজ আলিক এদের বাহিরে অন্যদের কাছ থেকে জ্ঞান অর্জন করতে হবে লাই ওখাজু মিন সোহেবি হাওয়া এমন ব্যক্তির কাছ থেকে জ্ঞান অর্জন করা যাবে না এমন ব্যক্তির শিক্ষার্থী হওয়া যাবে না যে তার মন গড়া কথাবার্তা বলে যে তার মন প্রবৃত্তি অনুসারে সে কথাবার্তা কথাবার্তা বলে ইয়াদাহু সে তার মন গড়া যে কথা সে বলে সেই কথার প্রতি সে মানুষকে আহ্বান করে এবং ওয়ালামিন সাফিন এটা হচ্ছে এক নম্বর ওয়ালামিন সাফিন এবং মূর্খ কোন ব্যক্তির কাছ থেকে জ্ঞান অর্জন করা যাবে না যে মোয়ালিনবিসাফা যে স্পষ্টতই মূর্খ স্পষ্টত মূর্খ এমন কোন ব্যক্তির কাছ থেকে জ্ঞান অর্জন করা যাবে না ওয়া ইনকানামিন আর ওয়ান্নাস যদিও সে খুবই বাকপটু খুবই চমৎকার করে মানুষকে বিমোহিত করে কথাবার্তা বলতে পারে কিন্তু as he is an ignorant person knowledge should not be taken from him wala min তিন নম্বর ওয়ালা মিন রাজুলিন ইয়াকিজিবু ফি আহাদিন নাস কোন ব্যক্তির কাছ থেকে জ্ঞান নেওয়া যাবে না যে ব্যক্তি মানুষের সাথে কথা বলার সময় সে মিথ্যা কথাবার্তা বলে যদিও সে আল্লাহ যে আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কে যখন কথা বলে যদি সে হাদিস বর্ণনা করে আমরা জানি যে হাদিস বর্ণনা করার সময় সে মিথ্যা বলে না but when ever he talk with people he talk lie যখন সে মানুষের সাথে কথা বলে তখন সে মিথ্যা বলে অতএব আপনি কোন একজন ব্যক্তি যদি আর মানুষের সাথে কথা বলার সময় মিথ্যা কথা বলে তাহলে হতে পারে যে কোনো একটা সময় সে আল্লাহ এবং আল্লাহ রাসুলের ব্যাপারে মিথ্যা আরোপ করবে মিথ্যা কথাবার্তা বলবে অ্যান্ড দিস ইজ ওয়াই আমাদেরকে সতর্ক থাকার জন্য তিনি বলেছেন যে আমরা মানুষের সাথে কথাবার্তা যারা মিথ্যা কথাবার্তা বলে তাদের কাছ থেকে যাতে আমরা জ্ঞান অর্জন না করি খান আলা ইয়ারিফ এমন ব্যক্তির কাছ থেকে জ্ঞান অর্জন করা যাবে না দেখতে শুনতে যাকে মনে হয় খুব আল্লাহওয়ালা দিনদার খুব আমলে সোয়ালেহ রয়েছে খুব নেককার একেবারেই খুব এবাদতে মজগুর রাসুল আবেদ আল্লাহর আবেদ মানে আল্লাহর এবাদতকারী রাত রাত্রি জেগে আবাদত করে দিন রোজা রেখে সে কাটায় প্রতি মুহূর্তে তসবি তাহলে কোরআন তেলাওয়াত ইত্যাদির মধ্যে নিমগ্ন থাকে কিন্তু এই ব্যক্তির আসলে লাইয়ারহমাই হাদিস সে আসলে কি বলে সে জানে না অর্থাৎ কোরআন এবং হাদিস সম্পর্কে তার রিয়েল নলেজ তার বেসিক নলেজ ইনফরমেশন নাই অত এই ব্যক্তি যদি যদিও তার আমল খুব ভালো কিন্তু তার তো জ্ঞান নাই অতএব জ্ঞান যদি না থাকে তাহলে তার তাহলে তার তার আমল যদি না থাকে জ্ঞান তাহলে তার এলম যেরকম গ্রহণ করা যায় না আবার জ্ঞান না থাকলে তার আমলও কোনোভাবে প্রভাব ফেলতে পারে না অর্থাৎ জ্ঞান না থাকলে তার কাছ থেকে আমরা অর্জন করবো কি অর্থাৎ জ্ঞান এখানে যেরকম গুরুত্বপূর্ণ আমল এখানে সেই রকম গুরুত্বপূর্ণ ব্যক্তির চরিত্র এখানে খুবই গুরুত্বপূর্ণ যে আমরা কার কাছ থেকে জ্ঞান অর্জন করছি তার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ এই ইমাম মালিক রাহমুল্লাহ তার এই কথাকে লক্ষ্য করে যদি আমরা বলতে চাই যে আমরা তাহলে কার কাছ থেকে জ্ঞান অর্জন করব বোঝা যাচ্ছে যে জ্ঞান অর্জন করব এমন একজন ব্যক্তির কাছে যিনি জ্ঞানী দু নম্বর হচ্ছে জ্ঞান অর্জন করব এমন একজন ব্যক্তির কাছ থেকে যিনি জ্ঞান অনুসারে তার নলেজ অনুসারে তিনি আমল করে থাকেন এমন ব্যক্তির কাছ থেকে জ্ঞান অর্জন করব যিনি কুপ্রবৃতি তার প্রবৃত্তি তার মন গড়া কোনো কথা বলেন না what ever he says he says from Allah and his prophet with specific reference to the Quran and the সুন্না কোরআন এবং সুন্না রেফারেন্স অনুসারে তিনি কথা বলে থাকেন তার বাইরে তিনি কোনো কথা বলেন না নিজের মন গড়া কোনো কথা বলেন না যেগুলো which is contradictory apparently or inherently to the Quran and the সুন্না এরকম ব্যক্তির কাছ থেকে কোনোভাবে জ্ঞান জ্ঞান অর্জন করা যায় না অর্থাৎ আমাদেরকে জ্ঞান অর্জন করার ক্ষেত্রে এই কোয়ালিটিগুলো বা আমাদের সন্তানদের জন্য কাদেরকে শিক্ষক হিসেবে আমরা নির্বাচন করছি আমরা দেখতে হবে যে তাদের জ্ঞান কতটুকু রয়েছে তাদের আমল কতটুকু রয়েছে তাদের কথাবার্তায় আচার আচরণে কোনো মিথ্যাচার আছে কিনা অন্যকে ধোকা দেওয়ার প্রবণতা আছে কিনা এগুলো দেখেই মূলত আমাদের সন্তানদের জন্য শিক্ষক শিক্ষিকা নির্বাচন করতে হবে কারণ হচ্ছে বারবার বলছি যে এই জন্যে যে শিক্ষক এবং শিক্ষিকার প্রভাব শিশুদের উপর যত না বেশি অন্য কারো প্রভাব প্রভাব তত বেশি কোনোভাবেই নয় এই আমরা দেখি যে সালফে সালিহীন তারা তাদের সন্তানদেরকে জ্ঞান অর্জনের ক্ষেত্রে তারা বারবার তাগিদ দিতেন যে তোমরা কাদের কাছ থেকে জ্ঞান অর্জন করছো এটি তোমরা দেখবে যে তারা বল এই জন্য তারা বলতেন যে আগে শিষ্টাচার এটি তোমরা আগে এই শিষ্টাচারে জ্ঞান অর্জন করো জ্ঞান অর্জন করার আগে অর্থাৎ জ্ঞান পরে আরো অনেক পরে তার আগে দরকার অনেক অনেক গুরুত্বপূর্ণ হিসেবে সেটি হচ্ছে শিষ্টাচার এই আমরা দেখি যে তৎকালীন সালফে সালেহীন তারা তাদের সন্তানদেরকে দূর দূরান্তে বহু দূরান্তে তারা পাঠাতেন শুধুমাত্র যিনি অনেক বড় দিনদার আলেম তার কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্যে কারণ এই দিনদার আলেমদের কাছ থেকে জ্ঞান অর্জন করলে তাদের অন্তরগুলো বিশুদ্ধ হবে তাদের আমলগুলো বিশুদ্ধ হবে তাদের চিন্তা চেতনা বিশুদ্ধ হবে তাদের কার্যকলাপ বিশুদ্ধ হবে হবে তাদের প্রত্যেক অ্যালেমের মধ্যে বরকত থাকবে এই সব কিছু তখন মানব কল্যাণে আল্লাহ সুবাহানুয়াতার সন্তুষ্টির উদ্দেশ্যে তখন এগুলো ব্যয়িত হবে অন্যথায় এগুলো কোনোভাবে কোনো মানুষের কাজে আসবে না তো প্রিয় দর্শক আমরা এই বিষয়ে আরেকটু আলোচনা করব কারণ এই ইস্যুটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে শিক্ষক বা শিক্ষিকা কারা এবং দু নম্বরে খুবই গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান কোনটি আমরা আমাদের সন্তানদের জন্য নির্বাচন করছি সে বিষয়ে ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে ধারাবাহিক আলোচনা করব সে আলোচনায় আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশায় হাদা ওসলাল্লাহ সুবহান আলা নবীনা মোহাম্মদ ও আলা আলিহি ওয়াসহাবি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু